আল্লাহ রব্বুল আলমী বলতেছেন ইন্নামাল মিনুনা ইফওয়া পুরা পৃথিবীর মুসলমান তারা আপসে ভাই রং কর্ম ভাষা ভৌগোলিক সীমা এগুলো তাদের কাছে কোনো বিষয় নয় এইগুলোর কারণে তারা মুসলমানদেরকে ডিভাইড করে ভাগ করে বা যখন জানতে পারলো যে আমিও কালেমা পড়ছি এই লোকটাও কালেমা পড়ছি এইটুকু পরিচয় হওয়ার সাথে সাথে ওই ভাইয়ের সাথে নিজের আপন ভাইয়ের মতো আচরণ তার হক আদায় করা তার খিদমত করা তার কোন প্রেশানি থাকলে সমস্যা থাকলে সমাধান করে দেওয়া নিজের ভাইয়ের জন্য যতটুক করা হয় নিজের ভাইয়ের জন্য তার অস্ত্র লাগে না মন থেকে বুঝিয়ে আমার মায়ের থেকে ভাই তার জন্য তো আমাকে এতটুকু করতে হবে বুঝাই तो कुरान तो तो करे मेरे आयात तमाम कलेमा को मुसलमान कलेमा वो माने कलेमा बोलने वाला यही कलेमा पढ़ते भाई रहे पता बुझूंगा ना बुझूंगा तो सामने जाएगा भाई একবার পাকিস্তানের এখন যিনি বড় আলেন মুফতি সাফি উসমান উনি বয়ের মধ্যে ছিলেন ওনার একবার চীন সফর করা হয়েছিল চীন যে এলাকা ওনার দাওয়া হয়েছিল মানে বিরাট এলাকা মুসলমানদের এখানে প্রোগ্রাম তার আগের থেকেই বিশ পঞ্চাশ মাইল আগের থেকে মুসলমান বস্তি উনি যখন গাড়িতে করে দেখছিলেন ওই জামানা ওখানে শীত ছিল যেটা আমাদের পথ পঞ্চমদের শীত তো উনি বললেন এই ক্ষমতার ছড়াই পড়ছে একজন মুসলমান মুসলমান আলেম তো রাস্তার দুই পাশ থেকে এই কম্পনের শীতের মধ্যে তারা ওনাকে একটু সালাম করার জন্য এক নজর দেখার জন্য ঘন্টাকে ঘন্টা করে পড়ে দূরবর্তী জেলার কিছু যে বলবো আমার কথা তারা বুঝে না তাদের কথা আমি বুঝি না হালাম ছাড়া আর কিছুই বোঝানো যায় না গাড়ি ফলো করে তাদের সালাম দিচ্ছিলেন তাদের সালাম দিচ্ছিলেন আপনারা কাউকে এর আগে তারা বিদেশি মুসলমান দেখার সুযোগ পায় বিভিন্ন এলাকার যে মুসলমান আছে তারা আল্লাহকে মাননেওয়ালা কালেমা পড়নেওয়ালা তাদের জন্য একটা গ্রাস ব্যায়ামক মনে হয়েছে তো কোন কিছু আত্মীয়তা সম্পর্ক নেই কিছু নেই ভাষা মিল নেই ভৌগোলিক সীমারেখা মিল নেই মানুষ যেদিক মিল খুঁজে কিছুই নেই আলী কোন দিক দিয়ে মিল আছে ওরাও কালেমা পড়ছে ইনিও কালেমা পড়ছে একটার দিক দিয়ে মিল থাকায় আমরা বিদেশি মুসলমান দেখতে পাই ইসলাম এমন একটা ধর্ম যে আল্লাহকে মানবে সে আর এক কলেমা পন্ডালা মুসলমানকে নিজের ভাইয়ের মর্যাদা আচার আচরণের ব্যাপার হক আদায় করার ব্যাপার আবার আর একটা সাইড আছে কি সেটা হলো লেনদেন লেনদেন ওখানে শরীয়তের দৃষ্টিভঙ্গি বিন্দু সেখানে বলা হয়েছে তা আলু কাল আজানের দেখেন ইসলাম কত শাসিত আসাম আচরণে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে সারা দুনিয়ার মুসলমানকে এক করে তার কোনো কষ্ট দেখলে তুমি দামাই পড়ো তোমার শক্তি অনুযায়ী আবার তুমি ভাইয়ের সাথে লেনদেন করতেছ ছেলে বাপের সাথে লেনদেন করতেছে সেখানে শরীয়ত বলতেছে এমন এক ব্যক্তির সাথে যখন লেনদেন করো তার সম্পর্কে কিছুই জানা নেই সে তোমাকে ঠকাবে না জিতাবে না কি করবে না করবে সেখানে যে পর্যায়ের সতর্কতা অবলম্বন করো যে পর্যায়ের লেখালেখি করো যে পর্যায়ের সাক্ষী রাখো তো বাপের সাথে যখন লেনদেন হবে ভাই ভাই যখন লেনদেন হবে ভাই ভাতিজার লেনদেন হবে মামা ভাগ্যের লেনদেন হবে এই পরিবার সতর্কতা অবলম্বন তাহামালু কাল আজানের তাহামাল মানে লেনদেন কায় কারবার আর আজানের আজনবীর বহু বছর আজনবী মানে যাকে আপনি চিনেনি না চিনেনি না জানেন না তার সাথে লেনদেন করার সময় কেমন করেন টাইট ভাবে একদম স্টাম্পের উপরে দেড়শো টাকার স্টাম্পে লিখে লেখালেখি করে আবার ওই লাইনে যে লয়ার আছে ওই লয়ারকে দেখাই নেন তাকে যে মোসাবেদা তৈরি করে নেন আমাদের ভুল হয়েছে পারে না লয়ার এইভাবে করো তো বলতেছে আমার সাথে এই ধরনের করো কারণ কোন ব্যাপারে ভুল বুঝাবুঝি হোক মন কালাকালি হোক এটা ইসলাম একদম পছন্দ করে যে কারণে কেনা বেচার অধ্যায় কেনা বেচার অধ্যায় হাজারো মশলা পাওয়া যায় মূলত জাহেজ ছিল কিন্তু শরীর এই জন্য না যায় করছে যে এখানে ভুল বুঝাবুঝি না মন কালাকালের একটা আশঙ্কা এখানে একটা ফাঁক রয়ে গেছে ওই ফাঁকতে এ একরকম বুঝবে ও একরকম বুঝবে ওটা না জায়গ করে ওইটা না জায়গ করে দিতে সরিয়া তার দুই মুসলমানে ঝগড়া করার দরকার নেই দেখেন বৈধ লেনদেন এই আশঙ্কার কারণে শরীর না জায়গ করে বায়ের সালাম করতে গেলে আটটা সত্য পেতে চলে গেল বায়ের সালাম বায়ের সালাম কাকে বলে টাকা এখন দিবেন মাল পরে নেবেন একে আরবিতে বলে বায়ের সালাম টাকা আগে মাল পরে তো দেখা যাচ্ছে সেখানে শরীরে আটটা শর্ত দিচ্ছে আপনাদের ঘরে ব্যক্তি যেও থাকতে পারে ওখানে দেখেন কেন দিলে শর্ত টাকা দিতে মাল দিবে কিন্তু শর্তের কি দরকার শরিয়ার শর্ত এই জন্য দিতে এই দুই ভাইয়ের মধ্যে শয়তান ঢুকে কোন দিক দিয়ে তাদের মধ্যে দুশ্মনের সৃষ্টি করতে না পারে তার সমস্ত দরজা বন্ধ করার জন্য শরিয়াতে এই শর্তগুলো শরিয়াতে কোনো দরকার নেই আমাদের মহাব্বত ঠিক রাখার জন্য এই যে ঘোষণা করছে তোমার ভাই এই ভাই ঠিক রাখার জন্য এই শর্তগুলো দিচ্ছে বাপের সাথে লেনদেন করবেন সেখানে লিখতে হয়েছে সাক্ষী রাখতে দেখেন আমাদের বাপেরা ছেলেরা করে কিছু বলা বলে হবে আপনি বাড়ি করতেছেন আপনার ছেলেরা বিদেশে থাকে টাকা পাঠাই দিতে কেউ বলতেছে না আপনি বাপ আপনিও জিজ্ঞেস করতেছেন না বাবা তুমি টাকা পাঠাই দিত এই টাকার পজিশন কি আমাকে গিফট করতেছ বাড়ি করতেছি দেখে আমাকে আমাকে খরচ দিচ্ছ নাকি তুমি বিল্ডিং এর মধ্যে অংশ চাও কি হিসাবে টাকা দিচ্ছ এটা বাপ বেটা দুজনেরই বলা বলি করে টাকা দিতে হয় কিন্তু না ছেলে বলতেছে না বাপে বলতেছে আর যখন আলেম না মশলা বলে যে এইভাবে লেনদেন করেন না টাকা কি হিসেবে দিচ্ছে বলে নেন ছেলে তো বলা তুই বলে দাও বলতে চায় না আব্বা মুরব্বী মানুষ এগুলো এইভাবে বলা বলি করো তাই নাকি আব্বা মুরব্বী মানুষ এই কথা বলে শরিয়াতের হুকুমটা লঙ্ঘন করে দিবে শরীয়তের হুকুম ছিল ক্লিয়ার করে নাও তাহলে কি হিসেবে টাকা দিচ্ছে সেখানে মুরব্বী বাপের মুরব্বীকে ঠিক থাকতে চায় শরিয়াতকে দাফন করে দিল না রেজাল্ট কি হল পরবর্তীকালে ছেলে একরকম বলবে বাপ একরকম বলবে তখন বাপ ছেলের মধ্যে ঝগড়া লেগেছে বাপে বাপের সবাই সমান ভাগ করে বাপিকে টাকা দিলাম টাকা আমার হাতিয়া দিচ্ছি তো কখন হাতিয়া করলাম আমি দেখা গেল এই ঝগড়া গড়াইতে গড়াইতে কোর্টে চলে গেছে কোর্টে চলে গেছে এই ঝগড়া পয়লা সরিয়াতে হুকুম মারতে পারল না বাপ মুরব্বী বলবে বলে শরীর বাদ দিয়ে দেবে এখন সে বাপের বিরুদ্ধে মামলা লড়তে পারছে মহানা মুরব্বী থাকলো না এগুলো আমাদের শরিয়ার সম্পর্কে না জানার কারণ এই জন্য শরিয়ার বলতেছে মনোমালিন্য হইতে পারে এমন কিছুই করা যাবে কিছুই করা যাবে আমাদের দেশের মুরব্বীদের একটা টেন্ডেন্সি যে আমি যে বেঁচে আছি তোরা সব একসাথে থাকি কেউ আলাদা হতে পারবে না আমি বলে গেলে না পারি আম ভাবে মরে পঁচানব্বইটা বাপের এই এই অবস্থা অথচ এটা কুমাল গলপ কুমাল গলপ পদ্ধতি এইভাবে একসাথে থাকলে পর্দা তো রক্ষা হবে না এবং পরে ভাই ভাইকে লেগে যাবে যৌথ ফ্যামিলিতে শয়তানে দুই ভাইকে দুই দুষ্কর বানাই দিল এক ভাই আর এক ভাইকে আরো দেখবে না কোনো ক্ষতি করবে মামলা লড়বে এগুলো হবে কিন্তু বাপ যেহেতু শরিয়ার জানে না শরিয়ার না জানার কারণে সব গাঠি বাইন্দে একসাথে রেখেছে শরীয়তের দৃষ্টিভঙ্গি না শরীয়ত বলে এক একটাকে বিবাহ দাও সেপারা করে দাও তুমি তোমার মতো এক একটাকে বিবাহ দেবে সেপারেট করে দেবে খাও তোমার সহযোগিতা লাগলে আমার সাথে বুঝতে পরামর্শ দাও জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলির কোনো ধারণা ইসলামে নেই এটা আমাদের না জানার কারণে এতে মনোমালিন্য হয় সংসারের শান্তি নষ্ট হয়ে যায় পয়লা বৌদের মধ্যে লাগে আমি বেশি খাটি ওই বউ খাটে না ওটা গড়াইতে গড়াইতে একদম ভাইদের মধ্যে চলে যায় ভাই ভাইকে খুন করে দেয় কয়েকদিন ধরে পত্রিকা দেখতেছি করিমুদ্দিন ভরসা রহিমুদ্দিন ভরসা এটা ছেলে আর এক ছেলেরে বন্ধু এইসব লেনদেন জানে না ওদের কাছে পয়সা আছে ওদের কাছে আল্লাহর দিন নেই পয়সা আছে দিন নেই পয়সা শান্তি দিতে পারে না পয়সা শান্তি দিতে পারে না পয়সা শান্তি দিলে রং লোহিত সাগরে ডুবত না পয়সা শান্তি দিলে কারো জমিনে গাঁত না পয়সা শান্তি দিলে সাবধান তার তৈরি বেতের গেটে বসত না পয়সা শান্তি দেয় পয়সা তারও খোনাখুনি লাগাই দেয় কিন্তু দিন যদি থাকে তাহলে মানুষ শান্তি থাকে এই জন্য শরিয়াত যেখানে কোন মন কালাকালের আশঙ্কা আছে সব নাজায়জ করে এরপরও ঘটনা ঘটনাচক্রে হয়ে গেলে হইতে পারে মানুষ প্রত্যেকের নবটা তোমাদের তিন দিনের মধ্যে মিটাই ফেলবে যদি কোনো ভুল বুঝাবুঝি হয় তিন দিনের মধ্যে মিঠাই ভালো যদি না মিটাও আর এটা বাকি রাখো একজন আর একজনের দেখলে সালাম কালাম না করো তোমাদের দুজনের ইবাদত বন্দী সব স্টপ করে দেওয়া হবে একটাও আল্লাহ দরবারে কবল হবে না ইবাদত বন্দে সব স্টপ হয়ে গেছে করতেছে কিন্তু আল্লাহ পর্যন্ত দেখতেছে এমনকি এই অবস্থায় যদি সবে বরাত আছে সবে বরাতে আল্লাহ তালা আম ভাবে অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করে কিন্তু যে দুই মুসলমানের মধ্যে দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়া আছে তারা মিটায় নাই ওই দুজনকে মাফ করে না ওরা এই আম ঘোষণার মধ্যে পড়ে না এই জন্য দুনো সাইড সামনে রাখতে হবে যে লেনদেনের সময় অপরিচিতের মতো একদম লেখাপড়া করে লেনদেন করতে হবে আবার আচার আচরণের সময় খবর নেওয়ার ব্যাপারে নিজের ভাইয়ের মতো আচরণ করতে হবে আমার ভাই একে দুঃখে কষ্টে আমি দেখতে পারি না আমার তৌফিক অনুযায়ী খেদমত করতে হবে তাই সে যে দেশের হোক যে বর্ণের হোক ঠিক আছে আমার ভাই কলেমে পড়তে আল্লাহ কোরআনে বলে দিতে তোমার ভাই এটা না মানলে আমি কিসের আল্লাহ বান্দা কিসের মমিন বান্দা আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুকমিনুন খোয়া সমস্ত মমিনরা ভাই ভাই আসলে হো ভাই না আখোয়াইকু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেলে তোমরা মিটায় দাও মিটায় দাও অস্তাফুল্লাহ আল্লাহকে ভয় করো তুল হামুন এইভাবে চললে তোমাদের উপরে রহম করা হবে আল্লাহ মেহরবানি করবে তোমরা শান্তিতে থাকবে এই হলো ইসলামের ধ্যান ধারণা যে লেনদেনের ব্যাপারে বাপের সাথে অপরিচিত ব্যক্তির মতো আচরণ করতে হবে আবার আচার আচরণের দিক দিয়ে অপরিচিত মুসলমানের সাথে নিজের ভাইয়ের মতো আচরণ করতে হবে আমরা যে কোরআন মানল না হাদিস মানল না আল্লাহ রসুল এক হাদিসে বলতেন আল মুসলিমও আহল মুসলিম মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই লায়াজলিম হো সে তার ভাইয়ের উপরে জুলুম করতে পারে না অলায়ুসলিম হো তাকে জালেমের হাতে ছেড়ে রাখতে পারে না এক ভাই মজলুম হইতেছে আর কিছু লোক তামাশা দেখে তাকে ওই জালেমের দয়ার উপরে ছেড়ে দিচ্ছে জালেম যদি দয়া করে তো বাঁচবে না বাঁচলে আমরা আর কি করবো এটাই হাতিতে মানা করা হচ্ছে বলাই তুলি না কোনো মজলুমকে জালেমের দয়ার উপরে ছাড়া হবে না জালেমকে বলা হবে তুমি জুলুম বন্ধ করো জুলুম বন্ধ করো যদি জুলুম বন্ধ না করে সব মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোরা মজলুমের পক্ষ নাও নিয়ে এই দালালের ঘাট ধরে ওরা সোজা করো সব মুসলমানকে বলা হয়েছে দালাম যদি কথা না করে জুলুম করতে থাকে তোমরা মজলুমের পক্ষ নাও আর একটা হাদিস জান একটা হাদিস তো বললাম মুসলমান আর এক মুসলমানের ভাই সে ভাইয়ের বলে জুলুম করবে না এবং তাকে মজলুম অবস্থায় ফেলে রাখবে না আর এক হাদিস চান এসব বোখার শরীর আছে বোখার বলতে চান ওই হাদিস চাচ্ছে উনসুর আখা আখাকা জলেমানা মজলুমা আল্লাহ রসুল বললেন তোমার ভাইকে সাহায্য করো তাই সে জালেম হোক তাই সে মজলুম হোক সাহাবাহিকেরাম বললেন ইয়া রসুল আল্লাহ মজলুমকে সাহায্য করতে হবে এটা তো আমাদের বুঝে আছে কিন্তু আপনি জালেমকে সাহায্য করতে কইলেন জালেমকে কিভাবে সাহায্য করবেন তারা বুঝতে পারতেছে তারা বুঝতেছে জালেমকে সাহায্য করলে আরো জুলুম করবে তারা ক্ষতি হলো তারা বুঝতে পারতেছে প্রশ্ন করলো কাইফান আনসুরুজ দলেন আল্লাহ রসুল বলেন সেটা দুই হাতকে হাতকে বন্ধ করে দাও দুলুম করতে কেউ না তাকে আর এটা হলো দালানকে সাহায্য আমরা থাকতে তোমাকে জুলুম করতে দিব না তাহলে আল্লাহর গজম না চলাবে তুমিও মরবা আমরাও মারবো তোমার একের কারণে তুমিও মারবা আর আমরা জালেনকে কেন থামাইলাম না আমরাও মারবো এই জন্য আছে নামাজ রোজা যেমন ফরজ মজলুমকে সাহায্য করা এইরকম ফরজ মজলুমকে সাহায্য করা জালেমকে জুলুম থেকে বিরত রাখা ফরজ দায়িত্ব আল্লাহ তালা মুসলমানের কান্দে দিয়ে রেখেছে কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ওই জাহেলের যে তরিকা ছিল ওইটা আমাদের মধ্যে রয়ে গেছে কোরআন সুন্দরকে তালিম দিতে এটা হয়তো আমরা জানি না অথবা মানি না যে জিনিসটা পাওয়া যাইতেছে এটা জাহেলিয়াত আর যেটা কোরআনে আছে আল্লাহর হাবিব কোরআনের ব্যাখ্যা বলে দিতেন এটা হয় জানি না অথবা জানি না এই দুটো ব্যাখ্যা কোরআনেরটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আছে ইসলামের আগেরটা জাহেলিয়ত জাহেলিয়ত কি ছিল জাহেলিয়াতের জমানায় নিয়ম ছিল যে আমার সন্তানের লোক যে আমার ভাষাভাষী ভাষাভাষীর লোক যে আমার এলাকার লোক বা যার সাথে আমার বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বের একজন এই টাইপের লোক আমি অবস্থায় ওর পক্ষ নিই এ অন্যায়কারী না মজলুম এটা আমার দেখা বিচার এটা আমার দেখা বিচার যেহেতু সে আমার বংশের লোক আমার দলের লোক আমার ডিপার্টমেন্টের লোক আমার আত্মীয় আমার বন্ধু আমার এখানে ন্যায় অন্যায় দেখার কোনো কিছু নেই আমাকে এর পক্ষে বলতে হবে এর পক্ষে সাফাই গেছে তখন ও ভুল করলো ওটা ব্যাখ্যা দিয়ে সই করতে হবে সাফি করতে হবে এই হলো জাহেলিয়ত এই হলো জাহেলিয়ত ফতে মক্কাদ্দিন হুজুরে এই জাহেলিয়াতের কিছু রুজুমাত উল্লেখ করলেন এটা উল্লেখ করলেন করে তারাও দিন দ্বারা করতেন আমি পায়ের নিচে দাপন করে দিলাম জাহেলিয়াতের এই সিস্টেমকে জাহেলিয়াতের এই সিস্টেমকে আমি পায়ের নিচে দাপন করে দিলাম তো বললেন লা হেল্প অফ ইসলাম এই ধরনের চুক্তি তো সর্ব অবস্থা আমি তোমার সাথে আছি তোমার নয় ন্যায় অন্য দেখব না এরকম চুক্তিও তো যেতে পারে তুমি আমার সাথে থাকবা তুমি আমার সাথে থাকবা আমি ন্যায় করে অন্যায় করি আমার পক্ষ দেবা আবার তুমি তা করবো আমি ন্যায় অন্যায় দেখবো না আমি তোমার পক্ষ দেব এটাকে আল্লাহ রসুল বলেন পায়ের নিচে দাপন করে দিল এটাকে এটাকে বলতো মহালাফাত মহালাফাতুল জাহেলিয়াতি মাতফোনুন তাহাতা কদামাইয়া আমি পায়ের নিচে দাপন করে দিলাম আরো বলছিলেন জাহেলিয়াতে খুব সুদ চলত সুদ ওনার চাচার এক ব্যক্তির কাছে দশ লক্ষ টাকা সুদ পাওয়া ছিল ওনার চাচা আব্বাস দশ লক্ষ টাকা সুদ পাওয়া ছিল উনি বললেন সমস্ত সুদ আমি পায়ের নিচে দাফন করে দিলাম কোন সুদ কেউ কারো কাছে পাইবে না সব বাতিল করে দিলাম আমি বললেন প্রথম দিনে দাফন করলাম আমার চাচারটা প্রথম দিনে পায়ের নিচে দাফন করল আমার চাচার ফুট দাফন করে দিলাম তাহলে তোমরা অরিজিনাল টাকা ফেরত দাও অরিজিনাল যা পাওনা আছে ওটা ফেরত দাও এক পয়সা করতে পারি আমি আরাম করে দিলাম আরাম দেওয়া আরাম এইভাবে সতের বক্তার দিন হুজুরে অনেকগুলো জাহেলিয়াতকে দাপন করে দিল তার মধ্যে একটা এই যে ন্যায় হোক আর অন্যায় হোক আমার পক্ষের লোকের সাপোর্ট দিতে হবে আমার দলের লোক আমার পার্টির লোক ওইটাকেই বলতে হবে ওর পক্ষে থাকতে হবে গণতন্ত্রের ভিত্তি তো এই গণতন্ত্রের ভিত্তি কিন্তু এটা আপনি যে পার্টির এমপি ওই পার্টির নেতা যা বলবে আপনার মাথায় ধরুক বা না ধরুক আপনাকে ওইটা বলতে হবে উনি যদি সকাল দিন দু বারোটায় রাত বারোটা বলে তা আপনাকে ওটা প্রমাণ করতে হবে আমার নেতা যারা করছে ডিপি এখন রাত বারোটা দেখেন না কত নক্ষত্র দেখা যাবে দিনে নক্ষত্র দেখাইতে হবে যদি আপনি উল্টা পাল্টা করেন তা আপনার মন্ত্রিত্ব ক্যান্সেল ওরা মুখে বলে যে গণতন্ত্রের ভিতরে সাংঘাতিক স্বাধীনতা দেওয়া হয়েছে এত স্বাধীনতা দিতে যে শরীয়তের বাইরে চলে গেছে পার্সোনাল লাইফে আপনি মদ খাইলেন না দেনা করলেন নাউজুবিল্লা না দুধ খাইলেন না ডাকাতি করলেন পার্সোনাল লাইফে তারা হাত দিলেন গণতন্ত্রে এত স্বাধীনতা তারা দাবি করে অর্থাৎ দেখা যাচ্ছে তারা এত পরাধীন যে একটা মন্ত্রী আমার পার্টিটা বলতে কিন্তু সে জবান করতে পারে আমি নির্দিষ্ট কোনো পার্টির পক্ষে বলতেছি না কখনো বলি না আমি আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করি যেহেতু পশ্চিমা গণতন্ত্র ইসলামের পুকুরি তর্ক এটার উপরে কথা বলি এই জন্য কথা বলি ওটা কুকুর যদি আপনি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে এই জন্য বললেন আর এখানে কারা কি করতে সেটা বলেও কোনো ফায়দা নেই এই গণতন্ত্র দিয়ে যা হইতেছে এই হবে এর থেকে ভালো বিচার আশা করা যাবে অন্য যেসব দেশে গণতন্ত্র আছে সেখানে হালাত আরো খারাপ আমাদের দেশে অত খারাপ হলো করতে পারে নাই কারণ এদেশে ওলামা এদেশে নেক লোক আছে এদেশে মসজিদ আছে এই জন্য এদেশে মাদ্রাসা এই জন্য গণতন্ত্রের পুরাপুরি ফলটা এদেশে আরো ওরা আনতে পারছে এই দিনদার লোকদের কারণে এত জঘন্য এখানে আসলে কোনো স্বাধীনতা নেই এখানে না মন্ত্রীর কোনো স্বাধীনতা নেই পার্টির নেতা যা বলবে ওটা বলতে হবে পাবলিকের কি স্বাধীনতা পাবলিকের কি স্বাধীনতা পাবলিক ভোট দেয় একদম দেয় পাস করে আর তো যাই হোক এই জন্য এটা বলাই বাহুল্য কিন্তু এই প্রসঙ্গে কথাটা আসছিল যেটা জাহেলিয়া ন্যায় অন্যায় না দেখে ইনসাফ না দেখে সর্বাবস্থা একজনকে সমর্থন করা ইনসাফ না করা জাহেল আল্লাহ কোরআনে বলছেন কোন কৌমিন আমিল কিস বলাম বুঝিব তুমি ইনসাফের উপর কায়েম থাকো যত ইনসাফ তোমার নিজের বিরুদ্ধে চলে যায় ইনসাফ করতে গেলে যে রায়টা দিতে হয় রায়টা আপনার বিরুদ্ধে হয় আপনার বিরুদ্ধে না মানে কি আপনার নিজের ছেলের বিরুদ্ধে আপনার জামাতার বিরুদ্ধে কোরআন পঞ্চম পাড়া কোরআনে কারিমের পঞ্চম পাড়া এ আয়াত আছে কোন কৌমিন আমি ইনসাফ করে কায়েম থাকো ওয়ালাউ আলাম প্রতিকূল যত সেই ইনসাফ তোমার বিরুদ্ধে চলে যায় অর্থাৎ আলী কার্লাহ যাও ওনার ঢাল চুরি হয়ে গেল ওনার হাল চুরি হয়ে গেল ওদের ওই এলাকাতে কাজ ছিল তার কাছে এক ইহুদির বিরুদ্ধে বিচার দিলেন যে ইহুদি আমার ঢাল হয়ে গেল তার কাছে আমার ঢাল আছে উনি তখন কিন্তু খলিফাতুল মুসলিম কিন্তু খলিফাতুল মুসলিমিন কিন্তু ফয়সলা করবে কিন্তু কাছে কলিবা ফয়সলা করবেন দেশের প্রেসিডেন্টকে তার কাছে মামলা দায়ের করবেন আপনি আছে মামলা নিবে মামলা দায়ের করতে হবে বিচারকের কাছে প্রেসিডেন্টের কাছে ওনার দান তৈরি হয়ে গেছে উনি ওই লেখার কাজের কাছে মামলা দায়ের করতে বলছে সাক্ষীকে ওই দুজন সাক্ষী নিয়ে গেছে একজন লোক আর একজন ওনার এক ছেলে কাজে সাহেব বলছে না আপনার ছেলে আপনার নিজস্ব লোক ও আপনার পক্ষে সাক্ষী দিলে ওটা আমার কাছে সাক্ষী গ্রহণযোগ্য হবে তাহলে আপনার টিকল একজন সাক্ষী এক সাক্ষী দিয়ে আমি আপনার পক্ষে ফেসলা করতে পারি না তাহলে ইহুদিনী বললেন ওনার তো সাক্ষী নেই তাহলে তুমি কথন করে বলো যে ঢাল হ্যাঁ, তোমার আলিম না ইসলামে হলো যে দাবি করবে সে সাক্ষী পেশ করবে যদি সে সাক্ষী পেশ করতে ব্যর্থ হয় তাহলে তার উপরে দাবি করা হয়েছে ওকে বলাবে আল্লাহর নামের কথন করে বলো ওর কাছে সাক্ষী দেওয়া হবে না তার যে দাবি করছে তার কাছে কথন করতে বলা হবে না যে মালের দাবি করতে যে মালটা আমার তাকে কখনো বলা হবে না কথন খায় বলো তাকে সর্বাবস্থায় বলা হবে দুজন দিনদার লোকের সাক্ষী হবো বা একজন পুরুষ দুইজন মহিলার সাক্ষী হবো এইটা আনতে যদি ব্যর্থ হয়েছে তাহলে আর এক পক্ষকে বলা হবে তুমি কথম করে বলো ওই মাল তোমার যদি কথম করে বলতে পারো তাহলে তোমাকে নিয়ে যাওয়া বাস ইউজের কসম খেয়ে বলতে পেরেছে তো ইহুদি যখন এই কিতাব দেখছে দুনার সাক্ষী বাতিল হয়ে গেছে আলীর সাক্ষী কি হয়ে গেছে দুধের সাক্ষী উনি আসছে বাতিল হয়ে গেছে তখন সে আর দাবি করে নেই যে ধর্মে আমিরুল মুমিনের সাক্ষী বাতিল করে দেওয়া হয় এই ধর্মের বিরুদ্ধে আমার কোনো কথা নেই উনি চাইতেছে ওটা ওনাকে দিয়ে দেওয়া হ্যাঁ, আমার কোন দাবি নেই তার কোন দাবি নেই কিন্তু আপনার তো ধর্ম যে রাষ্ট্রপতি বিচার দেখে এসছে সে সাক্ষী মাতিল আজিম ধর্ম এবং ইসলামে একবার বিচার হওয়ার পরে আর বিচারের কোন সুযোগ নেই ব্রিটিশ লাগে তো চোদ্দ রকম পথ রাখা হয়েছে এখানে ফেল করলে ওইখানে যাও ওখানে ফেল করলে ওইখানে যাও তাতে দেখা যায় একটা বদলুম এই সব পোট পার হইতে হইতে সে তো কমরে গেছে <laughs> তার ছেলে মেলাও পাইতেছে ব্রিটিশরা ডাকাত ছিল আইনগুলো ডাকাতের পক্ষে করে গেছে ওই ল চলছে মানে কোরআনের সাথে কোনো মিল নেই দখল তো ছিল না ব্রিটিশরা তারা মশলার ব্যবসা করতে চেয়েছেন দখল করছে আইনের উপরে যাবে ওরা চলে গেছে আইন ওইটি রয়েছে ইসলামী তো করা হয় কিছুটা করা হয়েছে মুসলিম পারিবারিক ল এটাও দেখা যেতেছে মিল নেই এটা মুসলিম পারিবারিক ল করছে ফেরে বহু কিছু ইসলামের বিরুদ্ধে আমি আর এক সময় বলছিলাম আপনাদেরকে তিন তালাক দেওয়ার পরে নব্বই দিন দেরি করতে হবে তো কোন ইসলাম হলো এটা কোন ইসলাম হলো কোন মুক্তি বলবে এটা তিন তালাক দেওয়া সাথে তো পড়ে যাবে তারা আইনটা এইভাবে বানাইতে পারতো ভাই তালাক দিতে হলে আগে নব্বই দিন টাইম দাও চেয়ারম্যানের চেয়ারম্যান মিলাইতে পারে কিনা দেখো না মিলাইতে পারলে তুমি তালাক দিও এইভাবে আইনটা বানাইতে ওরা আইন বানাইছে কি তিন তালাক দিলে তা হওয়ার মধ্যে লটকায় থাকবে লটকায় থাকার পরে চেয়ারম্যান সব তিন মাস চেষ্টা করবে যদি মিলাইতে না পারে তখন ফট করে ওর বিবির কান্দে পড়বে হয়ে আর দিক কথাই জাতির ইসলামের নামে করছে তার এই হালাত আর বাকিগুলোতে ইসলাম নেই এই সব জিনিস আজকে দুনিয়াতে মুসলমানদের কাছে চাপাই দেওয়া হয়েছে কেন মুসলমানরা তার ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না যে কি চাপাই দেওয়া হয়েছে হাত চাপাই দেওয়া হয়েছে না ব্যাংক না কি কেউ করতে পারে না এইটাই কি ইসলাম না ব্রিটিশের বস্তা বসা না কোনটা কিছু তো জানে না আমার কাছে চাপাই দেওয়া হয়েছে এটাই ল ইসলাম এই চোদ্দবার বিচার হবে এই কোটে জেল হয়ে গেলে আর এক কোটে যাবেন এগুলো ইসলামের কোন অবকাশ ইসলাম সাংঘাতিক এখানে দেখেন আমিরুল মোমিনের সাক্ষী বাতিল করে দেওয়া হয়েছে এমন ইনসাফ আল্লাহ তালা ইসলামের ভিতরে রাখবেন তো যে কথা বলতেছিলাম আমি এই জাহেরিয়াতের জিনিসটাকে আল্লাহ রসুল বাতিল করে দিচ্ছে এটা চলবে তোমাকে কারো পক্ষে কথা বলতে হলে আগে ন্যায় অন্যায় বুঝতে হবে এটাকে বুঝো বুঝে দেখো কে অন্যায়কারী কে মজলুম এরপরে গাড়িকে বোঝাও আপনি অন্যায় ছেড়ে দেন আপনি রং পয়েন্টের উপর আছেন যদি ছাড়ে তো ভালো কথা যদি না ছাড়ে মজলুমের পক্ষ নাও মজলুমের পক্ষ নাও নিয়ে জালেমকে একদম বসাই দাও আপনি আমি পাইকারি হারে কারো পক্ষে কথা বলতে পারবো না তাহলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আমি এই বিধান নাজেল করছিলাম তুমি তোমার আত্মীয় বলে তোমার দলের লোক বলে তোমার বংশের লোক বলে তুমি আন্দাজ হন তার পক্ষ কেন নিচ্ছিলে ও তো জালন ছিল জালনের পক্ষ কেন নিচ্ছিলে মানুষ এটাই করে এখন গ্রাম দেশে বলে তেলুর মাথা তেল মাথা মাথায় তেল আছে ওর মাথায় তেল মাথা মানে যে সব দিকে প্রভাবশালী হোক সবাই তা করে এটা তো ভূষণ নীতি এটা তো ভূষণ নীতি তেলুর মাথা তেল মাথানো ঘুষ আর বর্তমান দুনিয়ার ফেরাও সে খোদায় দাবি করছে এখন সবাই তাকে মানতে হবে সবাই তাকে মানতে হবে অথচ আল্লাহ তার পাওয়ার দেখাই দিতেন আল্লাহ তাহলে বুঝে পাওয়ার দেখাই দেয়নি তার উদাহরণ হলো হাতির মতো আর আফগানিস্তানের উদাহরণ হলো পিপিলিকার মতো এত বছর ধরে হাতি আর পিপিলিকার লড়াই হয়েছে এতটা বছর ধরে হাতি আর পিপিলিকা লড়াই করছে কিন্তু পিপিলিকার এখন তাও ভাবতে পারে না পিপিলিকার একটা ফ্যান হাতিতে ভাঙতে পারে না আল্লাহ সব দেখাই দিল কিসের সুপার পাওয়ার আমার এই দুর্বল একটা মানুষের সাথে এরা কুলায় উঠতে পারতেছে না আর এখন ওবামা বলতেছে যে আমি আলোচনার মাধ্যমে ঠিক করতেছে যুদ্ধ করে পারা যাবে না যুদ্ধ করে পারা যাবে না ওদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করতে আলাপ আলোচনা করে ঠিক করতে আল্লাহ সব পুজোর দেখাই দিল সারা দুনিয়ার মুসলিম গভর্নমেন্ট গুলো পরে খোদা মানতেছে আমেরিকাতে আর সে খোদা ওখানে জুতা খেয়েছে সেই খোদা আপনার এখানে জুতা খেয়েছে এর যে কানে পানি গেল না কেন আরো খোদা মানছে সবগুলো মিলে ওর বিরুদ্ধে বিদ্রোহ করি তুমি জানেন তুই যার ইচ্ছা তখন তোমার জুলুম করো তাকে খতম করো তার সম্পদ লুণ্ঠন করো তুমি দেখাক যে দেশে স্বর্ণ আছে ওখানে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে সব স্বর্ণ লয়ে দেয় সব দেশেই করতেছে সুদানে এই করে সব জায়গায় করে তিনশো টাকা আর আমরা ভয় পেয়েছি এটাও কোরআন করে বলছে إنما ذلكم الشيطان يخفف أولياءه فلا تخافوهم وخافوني কোরআনের আয়াত তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে শয়তান তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে ভয় দেখায় শয়তানকে সুরা নাচের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে সুরা নাচ জানেন না একদম প্রত্যেকে জানা সুরা মিলাল জিন্নাতি নাচ এই আয়াত আল্লাহ বলছে যে সরকার দুই প্রকার মিলাল দিন জিন্নাতি কিছু দিনের থেকে আছে অন্ধার আর কিছু মানুষের থেকে আছে দিনে না ওই দিলের মধ্যে ওগুলো ঢালে শয়তানি বুদ্ধি শয়তানি কথা দিলের মধ্যে ওটা কোন সরে আছে কোন সরে আছে وإن الشياطين ليوحون إلى أوليائهم শয়তান তার বন্ধুদের কাছে ওই পাঠায় এই আয়টা তর্জমা হলো শয়তান তার বন্ধুদের কাছে কি পাঠায় ওই পাঠায় ইন্না শয়তান না মানে কি ওহি পাঠায় তার কাছে তার বন্ধুদের রাজনৈতিক নেতারে আদিবাসী কথা কোথায় পায় সব শয়তানের ওদের দিলের মধ্যে পাঠায় এগুলো তার শয়তানের যারা বন্ধু আছে শয়তানের যারা নবী আছে ওই নবীদের কাছে ওই পাঠায় পাঠাইলে তারা এগুলো প্রস্তাব করে মিথ্যা কথা বুকাবাজি জনগণকে বোকা বানায় জনগণকে বোকা বানায় তো দেখা গেল শয়তান ওই পাঠায় আর এই আয়তে বলতেছে শয়তানে তাই দিন শয়তান হবে মানুষ শয়তান হোক শয়তানে তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভয় দেখায় যে খবরদার আমেরিকার বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না অমুকের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না তাহলে একদম ভ্যানিশ করে দিবে কি ভ্যানিশ করতে দেখো আফগানিস্তানে দেখো এর আগের মধ্যে দেখো কি ভ্যানিশ করছে তারাই ভ্যানিশ হয়ে গেছে এর আগে আর এক সুপার পাওয়ার ঢোকে নাই আফগানিস্তানে রাশিয়া হ্যাঁ আর এক সুপার পাওয়ার ঢুকছিল ঢুকে জিরো পাওয়ার হয়ে বেড়ে চলে গেছে জিরো <laughs> পাওয়ার হয়ে চলে গেছে আর একটা দেখার জন্য সবাই বসে এই তোমার পর কবে জিরো পাওয়ার হয়ে কুর্তা পেটা খেয়ে ভাগে এটা দেখার জন্য বসে যাই হোক কোরআন বলে দিচ্ছে এই শয়তান এদের থেকে তোমাদেরকে ভয় দেখাবে তোমরা ইমানদারা কখনো এই শয়তান থেকে ভয় দেবে না আল্লাহ সামনে বলতে এদেরকে ভয় করো না আমাকে ভয় করো আমাকে ভয় করে ইমান আমার ঠিক করো তোমাদেরকে দুনিয়ার কেউ পেটাতে পারবে না আমাকে ভয় কর আমাকে ভয় করো ইমান মজবুত করো আমল সুন্দর করো আমি তিনশো তেরো জনকে দিয়ে এক হাজারের বাহিনীকে খতম করে দিয়েছিলাম তিনশো তেরো জনকে দিয়ে এক হাজারের বাহিনীকে খতম করছিলাম আমি গজুয়ায় মু তার মধ্যে তিন হাজারকে দিয়ে দুই লাখ খ্রিস্টান বাহিনীকে খতম করে দিয়েছিলাম তিন হাজার মুসলমান দিয়ে দুই লাখ দুই লাখ খ্রিস্টান বাহিনীকে আল্লাহ তালা ন্যস্ত নাবদ করে দিয়েছিল এই হলো আল্লাহর কুদরত কিন্তু এই কুদরত আল্লাহ কখন জাহের করবেন আপনি হ্যাঁ ওই শয়তানকে থেকে ভয় পাবেন আর কাঁদবেন এটা হবে না ইমানদার হইতে হবে আমল আল্লাহ হইতে হবে সিনার ভিতরে সিনার ভিতরে আপনার সিনার ভিতরে কোরআন থাকতে হবে সঠিক জিহাদি জজ্বা থাকতে হবে সঠিক জিহাদি জজ্বা এই শায়েক রহমানের জেহাদটা এ তো সন্ত্রাস মুসলমানের বিরুদ্ধে বোয়ালাজি করা তো জেহাদের কোনো কেসেন্ট না এটা এটা কোনো জেহাদের কেসেন্ট না তো সমস্ত আলেমরা বলছেন সন্ত্রাস বোমাতে ইসলাম কায়েম করা গেলে দাওয়াত কেন রাখা হয়েছে তো বোমার কথা বলে দেওয়া হয়েছে মুসলমান সব বোমার মাথার মধ্যে দাওয়াত কেন রাখা হয়েছে ওটা জিহাদ জেহাদ তো দালেমের বিরুদ্ধে হয় জেহাদ দালেমের বিরুদ্ধে ইসলাম মিটাই দিতে তার বিরুদ্ধে আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জাহেলিয়াতের কোনো সাপলাপ যেন তোমার মধ্যে না থাকে কারো পক্ষ নিতে হলে সে হকের উপর আছে কিনা হক হলে তার পক্ষ নয় এই একটা আয়াত যে কলেমা গো যেই হোক তোমার ভাই কলেমা গো যেই হোক আয়াতও তাই হাদিসও তাই হাদিস আছে সমস্ত মুসলমানরা মিলে একটা বডির মতো আর মুসলিম একটা জাসাদিন হয়নি একটা বডির মতো একটা বডির অবস্থা কি মাথায় ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়ে যায় চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা ঠিক একটা মুসলমান বিপদগ্রস্ত হলে সব মুসলমান ব্যতীত হয়ে এই যে মুসলমান ভাই ভাই এই একটা কথা যে মুসলমানদের ভিতরে আসে তো গন্ডগোল চেষ্টা ফাঁকাশ চোদ্দ আনা শেষ হয়ে যাবে দুনিয়ার থেকে চোদ্দ আনা শেষ হয়ে যাবে মামলা মোকাদ্দমা চোদ্দ আনা শেষ হয়ে যাবে এখন বুঝবে জামিনে এর জমি দখল করতেছি আমিনের ব্যবসা দখল করতেছি আমিনের জুলুম করতেছি ওকে আমার আল্লাহ করছে ও তো ভাই তো ভাইটা আমি কোন আসলে দখল করতেছি হ্যাঁ ভাইয়ের মাল কিসের ফাঁকি দিচ্ছি ভাইয়ের মাল ফাঁকি দিয়ে নেওয়া যায় হ্যাঁ ভাইয়ের মাল কিভাবে ধোকাবাজি করে নিচ্ছি আমি বেডিন বাংলাদেশে বললাম কি বেডিন জাপান বেদিন ফ্রান্স নিজের ভাইকে ধোকা দিচ্ছে কি সেটা এই একটা ধারণা যে মুসলমানদের মধ্যে আছে যেটা কলেমা পন্ডাল আমার ভাই আমি কেমনে জুলুম করি কেমনে সম্পদ আত্মসাত করি কেমনে জবরদখল করি কেমনে মাপে কম দেয় কেমনে ভেজাল মাল দেয় অটোমেটিক সব বন্ধ হয়ে যায় এই এক একটা তালিম এক একটা শিক্ষা যদি মুসলমানদের দিলের মধ্যে আসে যেমন আল্লাহ কি বলে দিয়েছেন আর আমি কি করতেছি একটা কথা যে আসে মানুষের দিলের মধ্যে সব ঝগড়া খতম হয়ে যায় ঝগড়া থাকে না অথচ আমরা দুই মুসলমানের মধ্যে দুশ্মনের মতো করতেছি লেনদেন দুশ্মনের আচরণ করতেছি দুই ভাই কিন্তু কেন ও আমি যে পার্টি করে ও আর এক পার্টি করে দুই পার্টির মধ্যে লড়াই লেগে গেছে লড়াই লেগে গেছে কারণ ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করছে এই ইসলাম ইসলামে লড়াই আছে আল্লাহ তালা আমাদেরকে জাহেলিয়াতে যে ধ্যান ধারণা জাহেলিয়াতে যে সেফাত এটা আমাদের ভিতরে আসতে না দেন আল্লাহ রসুল তা পায়ের নিচে দাফন করে দিয়ে গেছে কিন্তু দেখা গেল ওই তালিম না জানার কারণে কঠিন হয়ে গেছে ওই তালিম নেই এর উপরে আলোচনা নেই এর উপরে বয়ান নেই তো পাবলিক জানবে থেকে ওই জন্মগত ভাবে মানুষ তো ইসলাম জানবে না জন্মগত ভাবে যা মানুষ জানে ওটা জাহেলিয়ার ইসলাম তো শিক্ষা আল্লাহ আমাদেরকে ইসলাম শিক্ষা করার তৌফিক দান করুন আমরা প্রত্যেকে আর এক মুসলমানের খায়ের খাই করব কল্যাণ কামনা করব জালেনকে সহযোগিতা করবো না তার পক্ষে কথা বলবো না বিপদে আপদে আমাদের তৌফিক অনুযায়ী অন্য ভাইয়ের খেদমত করব খেদমতে খোদা মেলে খেদমতে কি মেলে খোদা মেলে আর ইবাদতে জান্নাত করে আমাদেরকে আল্লাহ মেলার তৌফিক আল্লাহ তালা দান করে আখেরি কথা আমাদের নিচতলা যে টাইলস লাগানোর কথা এর জন্য দোয়া করেন এখনো পর্যন্ত যেহেতু কোনো স্কুল হয় নাই তো আল্লাহ কাছে একটু খুব সময় মিলে দোয়া করে